জোছনা ভরা রাতে যখন চোখটি মেলে যা শুভ্র চাঁদের স্নিগ্ধ রূপে উদাস হয়ে যা জোছনা ভরা রাতে যখন চোখটি মেলে যা শুভ্র চাঁদের স্নিগ্ধ রূপে উদাস হয়ে যা জোছনা ভরা রাতে যখন চোখটি মেলে যায় শুভ্র স্নিগ্ধ রূপে উদাস হয়ে যা প্রশ্ন জাগে মনে তখন তারায় ভরা উদার গগন প্রশ্ন জাগে মনে তখন তারায় ভরা উদার গগন প্রশ্ন জাগে মনে তখন তারায় ভরা উদার গগন সৃজনকারীকে আল্লাহ আল্লাহ আল্লাহ সে আল্লাহ আল্লাহ আল্লাহ সে আল্লাহ আল্লাহ আল্লাহ সে আল্লাহ আল্লাহ আল্লাহ সে নিঝুম বনে আধার রাতে হিংস্র পশুর ডাকে একলা মনে কাপন জাগায় শুকনো পাতার ফাঁকে নিঝুম বনে আধার রাতে হিংস্র পশুর ডাকে একলা মনে কাপড় জাগায় শুকনো পাতার ফাঁকে নিঝুম বনে আধার রাতে হিংস্র পশুর ডাকে একলা মনে কাপড় জাগায় শুকনো পাতার ফাঁকে বন্ধু হয়ে বন্ধু হয়ে হৃদয় তখন সাহস যোগায় কে বন্ধু হয়ে হৃদে তখন সাহস যোগায় কে আল্লাহ আল্লাহ আল্লাহ সে আল্লাহ আল্লাহ আল্লাহ সে আল্লাহ আল্লাহ আল্লাহ সে আল্লাহ আল্লাহ আল্লাহ সে চলতে গিয়ে যখন আমি উষ্ণ মরুর বুকে একটুখানি পানির আশায় মরছি ধুকে ধুকে চলতে গিয়ে যখন আমি উষ্ণ মরুর বুকে একটুখানি পানির আশায় মরছি ধুকে ধুকে চলতে গিয়ে যখন আমি উষ্ণ মরুর বুকে একটুখানি পানির আশায় মরছি ধুকে ধুকে বৃষ্টি দিয়ে তখন তখন আমার তৃষ্ণা মিটাইকে বৃষ্টি দিয়ে তখন আমার তৃষ্ণা মিটাইকে আল্লাহ আল্লাহ আল্লাহ সে আল্লাহ আল্লাহ আল্লাহ সে আল্লাহ আল্লাহ আল্লাহ সে আল্লাহ আল্লাহ আল্লাহ সে জোৎস্না ভরা রাতে যখন চোখটি মেলে চায় শুভ্র চাঁদের স্নিগ্ধ রূপে উদাস হয়ে যায় জোৎস্না ভরা রাতে যখন চোখটি মেলে চায় শুভ্র চাঁদের স্নিগ্ধ রূপে উদাস হয়ে যায় প্রশ্ন জাগে মনে তখন তারায় ভরা উদার গগন প্রশ্ন জাগে মনে তখন তারায় ভরা উদার গগন প্রশ্ন জাগে মনে তখন তারায় ভরা উদার গগন কে আল্লাহ আল্লাহ আল্লাহ সে আল্লাহ আল্লাহ আল্লাহ সে আল্লাহ আল্লাহ আল্লাহ সে আল্লাহ আল্লাহ আল্লাহ সে আল্লাহ আল্লাহ আল্লাহ সে আল্লাহ আল্লাহ আল্লাহ সে অনুপ্রাস সুস্থ সুন্দর পৃথিবীর প্রত্যয়